আল্লাহ আল্লাহ বলি মোরা সবে আল্লাহ আল্লাহ বলি রাসুল পাকের দিশা নিয়ে সঠিক পথে চলি রাসুল পাকের দিশা নিয়ে সঠিক পথে চলি আল্লাহ আল্লাহ বলি মোরা সবে আল্লাহ আল্লাহ বলি রাসুল পাকের দিশা নিয়ে সঠিক পথে চলি রাসুল পাকের দিশা নিয়ে সঠিক পথে চলি আল্লাহ আল্লাহ বলি মোরা সবে আল্লাহ আল্লাহ বলি রাসুল পাকের দিশা নিয়ে সঠিক পথে চলি রাসুল পাকের দিশা নিয়ে সঠিক পথে চলি তোমার দিদার পেতে মোরা কোরআন হাদিস পড়ি ইলমেলা দুনি সহজে পেতে পীরের কাছে ঘুরি তোমার দিদার পেতে মোরা কোরআন হাদিস পড়ি ইলমেলা দুনি সহজে পেতে পীরের কাছে ঘুরি বিলো জিকির করি আওয়া বিলো জিকির করি হতে আল্লাহ রলি হতে আল্লাহ রলি আল্লাহ আল্লাহ বলি মোরা সবে আল্লাহ আল্লাহ বলি রাসুল পাকের দিশা নিয়ে সঠিক পথে চলি রাসুল পাকের দিশা নিয়ে সঠিক পথে চলি তোমার হুকুম মানব সাদা করেছি এই পথ দুনিয়া মোহ মায়া করিব বর্জন তোমার হুকুম মানব সদা করেছি এই পথ দুনিয়াবি মোহ মায়া করিব বর্জন নবীজিকে ভালোবাসবো নবীজিকে ভালোবাসব হৃদয় দুয়ার খুলি হৃদয় দুয়ার খুলি আল্লাহ আল্লাহ বলি মোরা সবে আল্লাহ আল্লাহ বলি রাসুল পাকের দিশা নিয়ে সঠিক পথে চলি রাসুল পাকের দিশা নিয়ে সঠিক পথে চলি নবীর সুনত মতে মোরা জীবনটাকে গড়ি তার তরিকা অনুসারে রাখি মোরা দাড়ি নবীর সুনত মতে মোরা জীবনটাকে গড়ি তার তরিকা অনুসারে রাখি মোরা দাড়ি হাকা কি দা মানবো বাতিল দা ভুলি আল্লাহ আল্লাহ বলি মোরা সবে আল্লাহ আল্লাহ বলি রাসুল পাকের দিশা নিয়ে সঠিক পথে চলি রাসুল পাকের দিশা নিয়ে সঠিক পথে চলি মোরা কাবায় বসি মোরা ফজর নামাজ শেষে সৃষ্টি নিয়ে ফিকির করি খোদারিয়া দেশে মোরা কাবায় বসি মোরা ফজর নামাজ শেষে সৃষ্টি নিয়ে ফিকির করি খোদারিয়া দেশে সকাল সাজের রুজি মোদের সকাল সাজের রুজি মোদের আল্লাহ আল্লাহ বুলি আল্লাহ আল্লাহ বুলি আল্লাহ আল্লাহ বলি মোরা সবে আল্লাহ আল্লাহ বলি রাসুল পাকের দিশা নিয়ে সঠিক পথে চলি রাসুল পাকের দিশা নিয়ে সঠিক পথে চলি আল্লাহ আল্লাহ বলি মোরা সবে আল্লাহ আল্লাহ বলি রাসুল পাকের দিশা নিয়ে সঠিক পথ চলি রাসুল পাকের দিশা নিয়ে সঠিক পথ চলি আল্লাহ আল্লাহ বলি মোরা সবে আল্লাহ আল্লাহ বলি রাসুল পাকের দিশা নিয়ে সঠিক পথে চলি রাসুল পাকের দিশা নিয়ে সঠিক পথে চলি